রাতের ওই আকাশ মাঝে কত লক্ষ তারকা ভাসে রাতের ওই আকাশ মাঝে কত লক্ষ তারকা ভাসে রাতের ওই আকাশ মাঝে কত লক্ষ তারকা ভাসে এসব কারণদান কারণদান কারণদান সে যে আল্লাহ মোহন সে যে আল্লাহ মোহন সে যে আল্লাহ মোহন সে যে আল্লাহ মোহন সে যে আল্লাহ মোহন সে যে আল্লাহ মোহন রাতের ওই আকাশ মাঝে কত লক্ষ তারকা ভাসে রাতের ওই আকাশ মাঝে কত লক্ষ তারকা ভাসে এসব কারণদান কারণদান কারণদান সে যে আল্লাহ মহান সে যে আল্লাহ মহান সে যে আল্লাহ মহান সে যে আল্লাহ মহান সে যে আল্লাহ মহান সে যে আল্লাহ সাগর নদী আর ঝড় নারাজি ফুল বৃক্ষ রাজি পাহাড় বে না ঝরে কি অপরূপ দৃষ্টিকারে সাগর নদী আর না রাজি ফুল বৃক্ষ রাজি পাহাড় বে না ঝরে কি অপরূপ দৃষ্টিকারে সাগর নদী আর না রাজি ফুলফলার বৃক্ষরাজি পাহাড় বে ঝড় না ঝড়ে এই অপরূপ দৃষ্টিকারে এসব কার অনুদান কার অনুদান সে যে আল্লাহ মহান সে যে আল্লাহ মহান সে যে আল্লাহ মহান সে যে আল্লাহ মহান সে যে আল্লাহ মহান সে যে আল্লাহ মহান রাতের এ আকাশ মাঝে কত লক্ষ তারকা ভাসে রাতের এ আকাশ মাঝে কত লক্ষ তারকা ভাসে এসব কারণ দান কারণ দান কারণ দান সে যে আল্লাহ মোহন সে যে আল্লাহ মোহন সে যে আল্লাহ মোহন সে যে আল্লাহ সে যে আল্লাহ মহান সে যে আল্লাহ মহান বন বনানি আর পাখ পাখালি কিচির মিচির ডাকে সারা বেলা হাস না হেনা আর কদম বেলি ফুটে ওই ভোরের বেলা বন বনানি আর পাখ পাখালি কিচির মিচির ডাকে সারা বেলা হাস না হেনা আর কদম বেলি ফুটে ওই ভোরের বেলা বন বনানি আর পাখ পাখালি ইচির মিচির ডাকে সারা বেলা হাস না হেনা আর কদম বেলি ফুটে ওই ভোরের বেলা এসব কারণ দান কারণ দান কারণ দান সে যে আল্লাহ মোহন সে যে আল্লাহ মোহন সে যে আল্লাহ মোহান সে যে আল্লাহ মোহন সে যে আল্লাহ মোহান সে যে আল্লাহ মোহন রাতের রয়ে আকাশ মাঝে কত লক্ষ তারকা ভাসে রাতের রয়ে আকাশ মাঝে কত লক্ষ তারকা ভাসে এসব কারণ দান কারণ দান কারণ দান সে যে আল্লাহ মহান সে যে আল্লাহ মহান সে যে আল্লাহ মহান সে যে আল্লাহ মহান সে যে আল্লাহ মহান সে যে আল্লাহ মহান রাতের ওই আকাশ মাঝে কত লক্ষ তারকা ভাসে রাতের ওই আকাশ মাঝে কত লক্ষ তারকা ভাসে এসব কারণ দান কারণ দান কারণ দান সে যে আল্লাহ মোহন সে যে আল্লাহ মোহন সে যে আল্লাহ মোহন সে যে আল্লাহ মোহন সে যে আল্লাহ মোহন সে যে আল্লাহ মোহন সে যে আল্লাহ মোহন সে যে আল্লাহ মোহন সে যে আল্লাহ মোহন সে যে আল্লাহ মোহন সে যে আল্লাহ মোহন সে যে আল্লাহ নবরণ সুস্থ ধারার সংস্কৃতির প্রত্যয়